บุ๊กทูสี่สิบเก้าอุนปอนชัชอุนปอนชัชกีฬาแคลาดูลาแคลาดูลา คุณออกกำลังกายไหมตุมิกีแบมกอรุตุมิกีแบมกอรุ ค่ะ ดิฉันต้องออกกำลังกาย হ্যাঁ আমার ব্যায়াম করবার প্রয়োজন আছে হ্যাঁ আমার ব্যায়াম করবার প্রয়োজন আছে ดิฉันเป็นสมาชิกของสปอร์ตคลับ আমি একটি স্পোর্টস ক্লাবের সদস্য আমি একটি স্পোর্টস ক্লাবের সদস্য เราเล่นฟุตบอล আমরা ফুটবল খেলি আমরা ফুটবল খেলি บางครั้งเราก็ว่ายน้ำ আমরা কখনো কখনো সাঁতার কাটি আমরা কখনো কখনো সাঁতার কাটি หรือเราขี่จักรยาน অথবা আমরা সাইকেল চালাই অথবা আমরা সাইকেল চালাই মিস নাম ফুটবল มีสนามแข่งฟุตบอลในเมืองของเรา আমাদের শহরে একটা ফুটবল স্টেডিয়াম আছে আমাদের শহরে একটা ফুটবল স্টেডিয়াম আছে แล้วก็มีสระว่ายน้ำกับซาวน่า ด้วย বাষ্পস্নান সমেত একটা সুইমিং পুলও আছে বাষ্প স্নান সমেত একটা সুইমিং পুলও আছে এবং একটা গল্ফের ময়দান আছে এবং একটা গল্ফের ময়দান আছে টেলিভিশনে কি হচ্ছে টেলিভিশনে কি হচ্ছে กำลังมีการแข่งฟุตบอลในตอนนี้ এখন একটা ফুটবল খেলা হচ্ছে এখন একটা ফুটবল খেলা হচ্ছে ทีมเยอรมันแข่งกับทีมอังกฤษอยู่ জার্মান দল ইংরেজ দলের বিরুদ্ধে খেলছে জার্মান দল ইংরেজ দলের বিরুদ্ধে খেলছে รกำลังนำเกจิตเปเกจิตเปดิฉัน ไม่ทราบ ค่ะ আমার কোনো ধারণা নেই আমার কোনো ধারণা নেই ตอนนี้เสมอ กัน อยู่ এই সময় এটা অমীমাংসিত এই সময় এটা অমীমাংসিত ผู้ตัดสินมาจากเบลเยียม r e ฟ e รี e เบลเยียมที่เกิดเหตุ Referee เบลเยียมที่เกิดเหตุตอนนี้กำลังยิงลูกโทษแอคุนแอคต์เพนัลตี้คิกฮอบเอแอคุนแอคต์เพนัลตี้คิกฮอบเเข้าประตูแล้วหนึ่งต่อศูนย์โกล এক শূন্য গোল এক শূন্য